সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বরকতে হৃদয় ভরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বরকতে হৃদয় ভরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বরকতে হৃদয় ভরে এলো রমজানের রই খুশি রামে যে ওই পাপের দুয়ার খোলে না যেন ভাই কখনোই আর খুশি রামে যে ওই পাপের দুয়ার খোলে না যেন ভাই কখনোই আর থেমে যাক কুফুরির গীত এলো রমজানের ওই এলো রমজানের ওই হাতে হাত কাঁধে কাঁধ রাখা শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় হাতে হাতে কাঁধে কাঁধে রাখা শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় হাতে হাতে কাঁধে কাঁধে রাখা শুধু নয় মনে মনে জনে জনে হোক বিনিময় সুখ দুঃখ বিনিময় ভেদ ভুলে গড়ে তোলে ঐক্যের ভিত এলো জানের ঐ এলো রমজানের সিয়ামের শমশের ছড়ালো যে নূর সেই নূরে মন পুরে হলো ভরপুর সিয়ামের শমশের ছড়ালো যে নূর সেই নূরে মন পুরে হলো ভরপুর সিয়ামের শমশের ছড়ালো যে নূর সেই নূরে মন পুরে হলো ভরপুর বাজে সত্য তের সুর সেই সুরে যাক দূরে আলো শতানি এলো রমজানের এলো রমজানের সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বরকতে হৃদয় ভরে সংযম সাধনায় শুদ্ধ করে রহমতে বরকতে হৃদয় ভরে এলো রমজানের খুশি রামে যে ওই পাপের দুয়ার খুলে না যেন ভাই কখনোই আর খুশি রামে যে ওই পাপের দুয়ার খুলে না যেন ভাই কখনোই আর থেমে যাক কুফুরির গীত এলো রমজানের এলো রমজানের এলো রইলি এলো রইলি এলো রইলি